জারির ইবনু আবদুল্লাহ রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাকে বললেন তুমি কি জুল খালাসা মন্দিরটি ধ্বংস করে আমাকে সান্ত্বনা দিবে না এই ঘরটি খাসাম গোত্রের একটি মন্দির ছিল যাকে ইয়ামানের কাবা বলা হতো অতপর আমি আহমাজ গোত্রের দেড়শো লোক নিয়ে রওনা হলাম তারা সবাই দক্ষ ঘোর সওয়ার ছিলেন আমি নাবি সাল্লাহ সাল্লামকে জানালাম যে আমি ঘোড়ার উপর স্থির থাকতে পারি না তখন তিনি আমার বুকে হাত দ্বারা আঘাত করলেন এমনকি আমি আমার বুকে তার আঙ্গুলের ছাপ দেখতে পেলাম এবং তিনি আমার জন্য দোয়া করলেন হে আল্লাহ তাকে ঘোড়ার পিঠে স্থির রাখো এবং তাকে পথ প্রদর্শক ও সুপথ প্রাপ্ত করুন অবশেষে জারির রদিল্লাহ তালাহু তথায় গমন করলেন ওই মন্দিরটি ভেঙে দিলেন ও জ্বালিয়ে দিলেন অতপর নবী সাল্লাহ আলাইসাল্লামকে সুসংবাদ প্রদানের জন্য দূত পাঠালেন জারির রদিল্লাহ তালাহু এর দূত রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বললেন যিনি আপনাকে সত্য দিনসহ প্রেরণ করেছেন সে সত্তার কসম আমি ততক্ষণ পর্যন্ত আপনার নিকট আসেনি যতক্ষণ না আমি তাকে জ্বালিয়ে কালো উটের মতো করে ছেড়েছি তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আহমাজ গোত্রের অশ্বারোহী ও পদাতিক লোকদের জন্য পাঁচবার বরকতের দোয়া করলেন মুসাদ্দ রহমাতুল্লা আলহি বলেন হাদিসে উল্লিখিত জুলখালাস অর্থ খাসাম গোত্রের একটি ঘর